بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه আবু হরে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বলেছেন ইউহশারুন নাসু আলা সালাসে তারাইক মানুষকে সমবেত করা হবে বিচার দিবসে জমা করা হবে একত্রিত করা হবে আলা সালাসে তারায়েক তারায়েক তারিকাতুনে জমা শাব্দিক অর্থ তো পদ্ধতি হয় মানে তিন অবস্থায় তিনটি অবস্থায় এই হাদিসে বর্ণনা করা হয়েছে তিনটি অবস্থায় এবারে তিন তিন রকম অবস্থা থাকবে মানুষের রাগেবিন আর রাহেবিন একদল হবে যারা আগ্রহী হবে আশাবাদী হবে রাগেব মানে হচ্ছে আশাবাদী হওয়া আগ্রহী হওয়া মানুষ যখন আশা করে তখনই তো কোনো দিকে আগ্রহী হয় তাই না যে ক্ষেত্রে লাভ হবে তখন আশা করে এবং লাভের আশা করে তখন কদম বাড়ায় আগে বাড়ায় কোনো কাজে আর রাহেবি না মানে ভয়ে ভীত ভয়ে ভীত হলে মানুষ পিসপা হয় তো তাদের অন্তরে আশাও থাকবে আর ভয়ও থাকবে এরকম একটি দল হবে আর একটি অবস্থার কথা বলছেন ওয়া ইসনানে আলা বাইরিন ওয়া সালাসাতুন আলা বাইরিন ওয়া আরবাতুন আলা বাইর ওয়া আশারাতুন আলা বাইর আর এক দল হবে যারা উটের উপর সওয়ার হয়ে আসবে হাসার মাঠে শুনেছেন এর আগে শুনেছেন যে পায়ে হেঁটে হেঁটে তাই না সেই বোখারের হাদিস দুইজন এক উপরে চড়ে থাকবে ও তিনজন এক উপর থাকবে আবার আরবাতুন কোন কোন উপর চারজন একসাথে সওয়ার হয়ে থাকবে ও আশারাতুন এমন উঠ হবে যার উপরে দশ জন সওয়ার হয়ে থাকবে আমলের যেমন অবস্থা হবে তেমন ওয়া ইউহশারু বাকিয়াতুহুম ওয়া এত বাকিয়াতুহুম বা ইউহশারু বাকিয়াতুহুম দুটি এখানে ইহসারো দেখেছি একই অর্থ একটা মজাকের একটা মন্নাস করেছে বাকি লোকগুলিকে সমবেত করবে একত্রিত করবে আগুনে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে তাকিল ও মাহুম হাইসো কালু তাদের সাথে আগুন বিশ্রাম করবে যেখানে তারা বিশ্রাম করবে যেখানে তারা থেমে যাবে আগুন থেমে যাবে কাইলুলা করা হয় ও এই কাইলুলাতে কাইলুলা হচ্ছে দিনের ঘুমকে দিনের ঘুমকে কাইলুলা বলা হয় রাতের ঘুমকে নম বলে দিনে বিশ্রাম করাকে কাইলুলা বলা হয় তো এই যদি তারা বিশ্রাম করে কোথাও ক্লান্ত হয়ে সেখানে আগুন অবস্থান করবে আবার তাড়াবে তো যখন বিশ্রাম করা হলো আবার তাড়াবে তাদের অর্থাৎ তো মাহুম হাইসো বাতু তবে তো মানে রাত গুজরান রাত্রের ঘুম রাতের শোয়া তাদের সাথে রাত কাটাবে আগুন যেখানে তারা রাত কাটাবে এইভাবে তাদের কবর থেকে তাড়িয়ে নিয়ে যাবে আগুনে আসবাহু সকাল হবে যেখানে ওই লোকগুলির সেখানে আগুনেরও সকাল হবে অতুমসি মাহুম হাইস আমসু আমসাউ সন্ধ্যা হবে আগুনের যেখানে তাদের সন্ধ্যা হবে মানে আগুন তাদের সাঁত বলার উদ্দেশ্য হচ্ছে আগুন তাদের সাঁত ছাড়বে না জড়িয়ে ধরবে আগুনে আগুনে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই শ্রেণীর লোক তাহলে কেমন অসৎ লোক বেঈমান লোক বেদিন লোক পাপিষ্ট গুণাগার মুজরে মিন সেই জন্য এই একটি হাদিস এই হাদিসটির ব্যাখ্যা আর একটা হাদিস শুনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই হাদিসটি তো সহি হাদিস আবুজার রাজি আল্লাহ তালু একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিস মুসনাদ আহমদে নাসাইতে বা হাকিতে আছে হাফিজ হাজার রহমতুল্লাহ আলী এই হাদিসের সারাহ বা ব্যাখ্যাতে নিয়েছেন হাদিসটি বলছেন হাদাসানি সাদুক আল মসদুক নবী করিম সাল্লাম যিনি সত্যবাদী তিনি বর্ণনা করেছেন আন্না নাস ইউহশারুনা ইয়াউমাল কয়ামতে আলা সালাসাত আফওয়াজ মানুষকে হাসর করা হবে জমা করা হবে কিয়ামতের দিনে তিন দলে ওখানে দলের অর্থ করেছে না আগের হাদিসটিতে হয়তো এই হাদিস থেকে নিয়ে ফৌজ ফৌজ মানে দল ইয়াদ খরুন ফি দিনিল্লাহ আফওয়াজা কোরআনে আছে দলে দলে এখানেও সালাসাত আফওয়াজ তিন দলে জমা করা হবে কিয়ামতের দিনে ফৌজুন না কাসিনা রাকিবিনা একদল ওরা হবে যারা খেতেও পাবে তাইমিনা কাসিনা আর কাপড় পরে থাকবে আর রাকে বিনা সওয়ার হয়ে থাকবে পায়ে হাঁটা লোক না এরা তাই না তার মানে নেক লোক সৎ লোক অফৌজন শুন আর একদল পায়ে হেঁটে হাজির হবে আর একদল হাসের মাঠে পায়ে হেঁটে হাজির হবে ফৌজুন তাসাবহুমুল তো আলা উজু হেহিম আর তৃতীয় দল যাদেরকে ফেরেশতাগণ টেনে হেঁচড়ে নিয়ে যাবেন আলা ওজু তাদের মুখের পরে চোর দেখেছেন চোরকে মারতে দেখেছেন চোর যাই না টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছে না তখন মুখের ভরে টেনে হেঁচড়ে পা ধরে টানছে মুখের ভরে চোর ডাকাত এরকম করে মানুষ তো এইরকম অপরাধী যারা বেদিন বেনামাজি গুনাগার পাপিষ্ঠ কবিরা গোনা করে মারা গেছে বিনা তবাই তার সাবহমল মালায়কা তো আলা উজুহিম মুখের ভরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন ফেরেস্তাগন এ হাদিস এই হাদিসগুলিতে বিভিন্ন অবস্থা বর্ণনা করা হয়েছে মানুষের কেমতের দিনে যে এই অবস্থা হবে আর একটি হাদিস যাতে মুখের ভরে কাফেরদেরকে নিয়ে জাহাবি কথা বলা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাজি আল্লাহ বলছেন আন্না রাজুলান কালাইয়া নবী আল্লাহ একজন লোক বললেন যে হে আল্লাহর নবী কাইফা কাফেরকে তাদের মুখের ভরে কেমন করে সমবেত করা হবে কিয়ামতের মাঠে একত্রিত করা হবে তার মানে তিনি আগে থেকে ওই লোকটি যে লোকটি জিজ্ঞাসাকারী তিনি আগে থেকে শুনেছিলেন যে কাফেরকে মুখের ভরে কি করা হবে কোরআন করিম একটি আয়াত আছে এরকম কোথায় না এটা আছে গুমরাহদের কথা যে দুই দল কি সমান হতে পারে এটি কিয়ামতের অবস্থার কথা বর্ণনা করা হয়নি দুনিয়াতে এক দল গুমরা বেদিন বেনামাজি আর এক দল ধার্মিক নামাজি মোত্তাকি দুই দল আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদা আম্মা ইয়ামশি সাওয়ান আলা সিরাতি মোস্তাকিম আচ্ছা বলো তো আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি যে ব্যক্তি মুখের ভরে চলে একটা লোক মুখের ভরে চলছে যেটা প্রকৃতির খেলাফ বা ঝুঁকে চলছে আহাদা ওই লোকটি বেশি সঠিক পথ প্রাপ্ত অথবা একজন সোজা হয়ে তার সোজা পথের উপর চলছে কোন লোকটি বেশি ভালো অর্থাৎ একজন ইমানদার মোত্তাকি যে পাপ করে না গুনা করে না অন্যায় কাজ করে না ইমানের অবস্থায় নেকামলের অবস্থায় চলছে সোজা এই লোক এক লোক বা একদল আর একদল হচ্ছে যারা বাঁকা চলে বক্র পথে চলে গুমরাহির পথে গুনার পথে পাপের পথে চলে দুই দল কি সমান হইতে পারে এটা বলা হয়েছে ওখানে কিন্তু আছে কোরআন আয়াতি আয়াত আছে ইয়ামায়ুস হাবুন আফিন নারে আলা উজু হেহিম তাদের মুখের ভরে জাহান নামে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে কোরআন আয়াত আছে তো কাফেরকে কিয়ামতের দিন জমা করা হবে মুখের ভরে কেমন করে মুখের ভরে হাঁটবে কি করে মুখের ভরে আবার হাঁটবে বা চলবে কি করে প্রশ্ন করলেন একজন লোক যে তোমাকে কেমন লাগে মুখের ভরে চলতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে জাতি পাক পবিত্র সত্তা তিনি মানুষকে দুই পায়ের ভরে চলার শক্তি দিয়েছেন সেই ব্যক্তি কি কাউকে মুখের ভরে মাথার ভরে চালাতে পারেন না তিনি কি সক্ষম নন বললেন কারণ পৃথিবী তো গোলাকার আর সারা পৃথিবীর চারিদিকে মানুষ আছে তো মানুষ পৃথিবীতে কেমন করে চলাফেরা করেছে যদি সাধারণ জ্ঞান পৃথিবী গোল তাহলে আমরা যদি ওপরে থাকি তো আমেরিকার লোকেরা নিচের দিকে আছে তাহলে তার মাথা মাথা নিচের দিকে আছে পানি তাদের উপরে পড়ে না আর আমরা যদি নিচে থাকি তাহলে আমরা উল্টো হয়ে আছি তারা সোজা হয়ে আছে যদি জমিনে আকর্ষণ না থাকতো তাহলে মানুষ চলছে কি করে জমিনের উপর তারপর বললাম জমিন চলতে আছে আল্লাহ আকবর তো যে আল্লাহ রব্বুলান এইভাবে জমিকে আমাদের জন্য বসবাসের যোগ্য বানিয়েছেন চলাফেরার যোগ্য বানিয়েছেন এসব কথা কোরআন কারিমে রয়েছে বসবাস যদি না আল্লাহ জমিনকে তাহলে তোমরা কি থাকতে জমিনের উপর পারতে না কখনো তাহলে দেখেন জমিন ভাসমান অবস্থায় আছে পানির উপর আছে এই যে মাটি মাটির তলায় পানি আছে তাহলে পানির উপর এই জমিন পৃথিবী ভাসছে ঘর বাড়ি সব ভাসছে আল্লাহ ইচ্ছা করলে যদি এর এটা কমিয়ে দেন ভাই সে আছে যদি আল্লাহ কমিয়ে দেন আরো হালকা করে দেন এই জমিনকে তাহলে ডুবে সাথে সাথে ডুবে পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে যাবে কেমন তো এইভাবে হবে আল্লাহ যখন কোন আদেশ করেন ওইভাবে হবে তো বলছেন যে আলাইসাল্লাজি আমশাহ আলা সে আল্লাহ যিনি দুই পায়ে চালিয়েছেন সিদ্ধুনিয়া পৃথিবীতে মানুষকে মানে চলার শক্তি দিয়েছেন কাদের তিনি কি সক্ষম নন আলা এই কাজের ওপর আইয়ম শিয়াহ আলাওয়াজ হি আউমাল দিনে মুখের ভরে মানুষকে হাঁটাবেন পায়ে মাথার ভরে হাঁটাবেন এর জন্য সক্ষম নন কি আল্লাহ তাআলা বলছেন যে বালা ওয়া ইজ্জত অবশ্যই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সামিয়াতু নবী সাল্লাল্লাহু ইয়াকুল আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি ইন্নাকুম মুলাকুল্লাহি নিশ্চয় তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে মোলাকাত হবে যেতে হবে আল্লাহর কাছে নিশ্চয় তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে কি অবস্থায় হফাতান ওরাতান মশাতান গুরলান এখানে চারটি গুণ বলা হয়েছে কোন হাদিস আছে ইউসারুন্নাসে অমাল কেমত হফাতান ওরাতান গোরলান তিনটি গুণ আছে এখানে আরেকটি গুণ বলা হয়েছে হফাতান শব্দটি হাফির জামা বহু বচন হাফি মানে খালি পায়ে চলা জুতো স্যান্ডেল বিহীন জুতো স্যান্ডেল ছাড়া খালি পায়ে চলাকে বলা হয় হাফি বলা হয় হোফাতান তোমরা খালি পায়ে হাঁটবে খালি পায়ে আজকাল যদি পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে বলা হয় তাহলে অসম্ভব হয়ে গেছে এককালে ছিল চাষি মানুষ যারা ছিল বা গরিব মানুষ ছিল তারা পায়ে হেঁটে জীবন কাটিয়ে দিয়েছে এরকম দেখেছি আমরা কিন্তু আজকাল আর বিশেষ করে যদি এই কঙ্করওয়ালা পাথরওয়ালা জমিন হয় শহরের জমিন হয় শহরের বসবাস হয় যেমন এখানে বাস করছে তাহলে পাঁচ মিনিটের রাস্তা চলা মুশকিল আপনার দশ মিনিট আধা ঘন্টা রাস্তা হলে তো খালাস পা জখম হয়ে যাবে খালি পায়ে হেঁটে হাজির হবে কিয়ামতের মাঠে ওরাতান আরির জামা বহু বচন আরি মানে উলঙ্গ তো তোমরা তাহলে আরি তো উলঙ্গ হে তোমরা কিয়ামতের মাঠে উপস্থিত হবে মোশাতান মাসির জামা পায়ে হেঁটে উপস্থিত হবে গরলান তোমরা খাতনা বিহীন উপস্থিত হবে গরলান খাতনা বিহীন অর্থাৎ গরুল বলা হয় যে খাতনা করার আগে যে চামড়া বেড়ে থাকে সেটাকে বলা গোবর সেটা সহ তার মানে কি করলাম খাতনা বিহীন বুঝতে পারলেন না চামড়া সহ খাতনা হয়েছে তারপরে কিয়ামতের কামাবাদ খালকিন আল্লাহ কোরআনে কেন বলেছেন যেমন তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম মায়ের পেট থেকে পয়দা হয়েছিল ওইভাবেই তোমরা হাসরের মাঠে বিচার দিবাসে উপস্থিত হবে তাহলে এই হাদিসে খালি পায়ের কথা এলো আর উলঙ্গ হওয়ার কথা এলো আগের হাদিসে এসছে যে কিছু লোক কাসিন একটা হাদিস মোসিন আহমদ নাসাইর মনে রাখবেন বলবেন না তাহলে হাদিসে দুইটা হাদিসে দ্বন্দ্ব হয়ে যায় না তা আরো যে বলে দ্বন্দ্ব যদি এইরকম হয়তো সমন্বয় করার চেষ্টা করতে হবে এই হাদিস সহি বোখারির হাদিস প্রথম কথা এই হাদিস বেশি সহি জন্য আসল হচ্ছে যে মানুষ উলঙ্গই হাজির হবে তবে ব্যতিক্রম হতে পারে এমন নেক লোক যাদেরকে আল্লাহ কাপড় পরিয়ে দেবেন আগে তাহলে সমন্বয় হয়ে গেল আর এখানে বলা হয়েছে মোশাতান পায়ে হেঁটে আগের হাদিস বললেন যে আলাবাইরিন দুইজন তিনজন চারজন জন করে ওটার উপর চড়ে থাকবে তাহলে কিছু লোক এরকম সবার থাকবে সবার কথা বলা হয়নি বিশেষ কিছু লোক আর খাতনাবিহীন যেটা বলা হয়েছে আর খালি পায় এই সম্পর্কে আর দ্বন্দ্ব নেই অন্য কোনো এর বিরোধী হাদিস নেই সুতরাং বলতে হবে সবাই খালি পায় হবে আর খাতনাবিহীন হবে উত্তম দল উত্তম দল যাদেরকে আল্লাহ সবার দিন তারা তো উত্তম দল অবশ্যই সবারই যারা দিবেন যারা পায়ে হেঁটে তাদের চাইতে উত্তম দল এখানে উত্তম দলের শ্রেণী ভাগ করা হয়নি প্রথম হাদিসটিতে তিন রকমের মানুষ হবে কিন্তু উত্তম দল বলে ভাগ করা হয়নি কিছু লোক যারা আশাবাদী হবে আর ভয়ও থাকবে আশা করে যে এই দলটি অবশ্য শ্রেষ্ঠ দল কিন্তু তাদের সম্পর্কে এই এটা বলা যাবে না যে তারা হয়তো সবার হইতে পারবে না এরকম বলা যাবে না এই শ্রেণী ভাগ করা উদ্দেশ্য নয় আসলে এক দল থাকবে আল্লাহর কাছে আশাও করবে যে আমরা নেকামল করেছি সুতরাং আশাও করবে যে জান্নাত পাবে ইনশাল্লাহ আবার ভয়ও হবে আল্লাহর আজাব বলি আল্লাহর ক্রোধ সেই দিন কারণ হাদিস আছে যে সেই দিন আল্লাহ এত রাগান্বিত হবেন যে আম্বিয়া কেরাম বলবেন ইন্না ইন্না রব্বাকুম গাজিব আলিয়ামা গাজবান লাম ইয়াগজাব মিসলাহু কাত্ত ওয়ালাম ইয়াগজাব বাদাহু কাত্ত এত আল্লাহ রাগান্বিত হয়েছেন যে এর আগে কখনো এত রাগান্বিত হননি আর এর পরেও কত এত বেশি রাগান্বিত আল্লাহ ফাকর বলেন হবেন না এইরকম আল্লাহ ফাকর হবেন গজবের আগে থাকবেন তো এই জন্য ভয় আল্লাহর গজব বলে বা আল্লাহ রাগ বলে ভয় যে কি জানি আল্লাহ ফাকরা তারপরে ছোট গুনা সাগিরা হয়েছে তো কাবিরা না হইলো তবা করলো জানি না আল্লাহ মাফ করেছেন কিনা এই জন্য ভয় থাকবে এই জন্য মমিনের একটি গুণ হচ্ছে যে রাগাবান ওয়া রাহাবা এই দুটি কথা কোরআন কারিমে আছে নেক বান্দা যারা সলেহীন তারা আল্লাহর কাছে দোয়া করে আশা নিয়েও যে আল্লাহ হয়তো কবুল করবেন আর মুক্তি দেবেন জান্নাত দেবেন আর রাহাবান ভয়ে যে কি জানি আল্লাহ ধরে নেন তো জাহান নামে যেতে হবে এটা হচ্ছে দুটো ডানা মানুষের শুধু আশাই যদি করে তো মানুষ আমল ছেড়ে দেবে কম আমল করেছি নাকি এত নেকি করেছি এত শুধু যদি আশা থাকে তো একটা ডানা একটা ডানা নিয়ে পাখি যেমন উঠতে পারে না পড়ে যাবে আষাঢ়কে তেমনি শুধু যদি আশা করে যে আমরা মমিন মুসলিম পাঁচক্ত নামাজ পড়ছি দিয়ে সব নেক আমল করছি এমন কোন ফরজ অজীব সন্ন্যত ছাড়ি না তাহলে আমাদের জান্নাত দিবে না তার কাকে দিবে এত যদি আশা করে তাহলে জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা আছে যেমন এক ডানাওয়ালা পাখির উঠতে পারবে না সে অবশ্যই সে পড়ে যাবে ঠিক তেমনি এই তার ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে আর যদি শুধু ভয় করে আশা এবং নিরাশ হয়ে যায় তাহলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ার ভয় আছে এত ভয় ভয় ভয় শুধু ভয় আর আশা একবার নিরাশ পাবো না জান্নাত আমি এইরকমও ঠিক নয় মধ্যপন্থা অবলম্বন করতে হবে আপনার একটা ডানা বানাইতে হবে আশাকে আর আরেকটা ডানা বানাইতে হবে ভয় ভীতি কি এবাদতবন্দি করতে হবে আশা এবং ভয় ভীতির দুই অবস্থাতে দুটো অবস্থাকে ঠিক রেখে আল্লাহ বহু আয়াতে বলেছেন এইরকম যে তারা দোয়া করে রবের কাছে দোয়া করা শুরু করে ডাকতে শুরু করে রবকে খাওফান ভয় নিয়ে এবং শুধু ভয় নিয়ে নয় তামান আশাও নি যে আল্লাহ নিরাশ করবেন আল্লাহকে ডাকছে আল্লাহ দেবেন খাওফম ও তামা আর আরেকটি আয়াত আগে বললাম যে ইন্নাহম কানু ইসারিউনা ফিল খায়রাতি ওয়া না রাগাবাম ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন আম্বিয়া কেরামের গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বান বলেছেন তো দুটোই থাকতে হবে ভয় থাকতে হবে আল্লাহর আযাব বলে গুনাহ করলে আল্লাহ ধরে নেবেন আর আশা থাকতে হবে যে আল্লাহর আদেশ পালন করছি ফরজ অজেব আদায় করছি সুন্নাতে যথাসাধ্য পালন করছি গোনা থেকে বাঁচার চেষ্টা করছি তাহলে আল্লাহ তো অবাও করছি সকাল বিকেল তাহলে আল্লাহ কেন মাফ করবেন না আল্লাহ আশা করি মাফ করবেন বলছেন আল্লাহ নবী দিতে গিয়ে বলছিলেন একুল ইন্নাকুম মোলাকুল্লাহি হোফাতান ওরাতান গুরলান এখানে তিনটি কথা বলা হয়েছে আগের হাদিসে পায়ে হাঁটার কথা মোশাতান বলা হয়েছে জি হুফাতান মানে কি বললাম হ্যাঁ হাফের জামা মানে খালি পায়ে জুতো স্যান্ডেল থাকবে না জি মোজাও থাকবে না আর ওরাতান আরির জামা মানে ওলঙ্গ হয়ে আসবে গোরলান মানে খাতনাবিহীন আর কি ছিল মোশাতান ছিল মাসির জামা মানে পায়ে হেঁটে আসবে এ সম্পর্কে বললাম যে হাদিস গুলিতে আছে যে কিছু লোক সওয়ারি আসবে সেগুলোর সাথে সমন্বয় করবেন যে সব লোক না অধিকাংশ লোক পায়ে হেঁটে আর কাফেরদেরকে মুখের ভরে একত্রিত করা হবে আর মমিন নেক মোত্তাকিনদেরকে সাওয়ারি দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা জি আমি ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আমাদের মাঝে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য ফাকাল বলে ইন্নাকুম মাহশুরুনা হুফাতান ওরাতান গুরলা তোমাদেরকে একত্রিত করা হবে হুফাতান খালি পায়ে উলঙ্গ অবস্থায় গোরলান এবং খাতনাবিহীন অবস্থায় তারপরে আয়াতটি আগে শুনিয়েছিলাম কামা বাদান আউয়ালা খালকি নঈদহু আল্লাহ কোরআনে বলেছেন যেমন প্রথমবার আমি সৃষ্টি আরম্ভ করেছিলাম তোমাদের ওইদিকে তোমাদের ফিরিয়ে দেব পাল্টিয়ে দেব অর্থাৎ মায়ের পেট থেকে যেমন বেরিয়েছিলে ওই রকম হয়ে হাসরের মাঠে তোমরা কবর থেকে আবার উঠে আসবে অতিরিক্ত আরো কিছু কথা আছে প্রথম ব্যক্তি খালায়ক খালিকাতুন মখলুক সৃষ্টি জগতের প্রথম ব্যক্তি ইউকসা ইয়াউমাল কেয়ামতের যাকে কাপড় দেওয়া হবে কাপড় পরতে দেওয়া হবে তিনি কে এব্রাহিম খালিল উল্লাহকে প্রথম কাপড় দেওয়া হবে একটি গুণে গত সপ্তাহে না তার আগে সব বলেছিলাম তো যে একটি দুইটি গুণে যদি অন্য আম্বিয়া কেরাম বেড়ে যান তাতে নবী করিম সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠত্ব সমস্ত আম্বিয়ার ওপর হ্যাঁ, খর্ব হয় না বরং তিনি সার্বিক দিক থেকে সমস্ত আম্বিয়া কেরামের ওপর আফজাল এবং শ্রেষ্ঠ তো এই দিক দিয়ে আফজালিয়াত বা শ্রেষ্ঠত্ব বেশি ইব্রাহিম আলী ইসলামের নবিসাম স্বয়ং বলছেন যে প্রথম ব্যক্তি যাকে কাপড় দেওয়া হবে তিনি হচ্ছেন এব্রাহিম আলহিসাম কেন কাপড় দেওয়া হবে কঠিন পরীক্ষা ফেলেছেন আল্লাহ কঠিন পরীক্ষা ফেলেছেন আগুনে ফেলেছেন জি এটা কথা বলা আগুনে ফেলেছেন আল্লাহ ফকরাবুল আলমী সেই জন্য বলেছেন ও যাও বেড়ে জালিমেন উম্মাতি তারপরে আর একটি বিষয় বলা হচ্ছে কেয়ামতের দিনে আমার উম্মতের বেশ কিছু লোককে নিয়ে আসা হবে সাইও যাও বেড়ে জালিমেন উম্মাতি আমার উম্মতের বেশ কিছু লোককে নিয়ে আসা হবে ফাইউখাজ বেহিম জাতা শিমাল এবং তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কা দিয়ে তাদেরকে ধরে বাম দিকে নিয়ে যাওয়া হবে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ নবীর উম্মত কিন্তু তাদেরকে ডান দিকে নিয়ে যাওয়া হবে না কেন ডান দিক মানে ভালো মোবারক জান্নাতের দিক না ওই দিকে না বাম দিকে তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে না ফাকুল তখন আমি বলবো ইয়ার ইয়া দে হে আল্লাহ হে রব ওসাই হাবি আর সাবের তসকির ওসাই হাবি আমার সঙ্গীরা আমার সঙ্গী আমার দুর্বল ও সেই হাবি যেন আমার দুর্বল ও অসহায় সঙ্গী তাদেরকে আল্লাহ কোন দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ কোন দিকে আপনার ফেরেস্তারা নিয়ে যাচ্ছে এদেরকে আমার সঙ্গীদেরকে আসতে দেন ওসাই হাবি ওসাই হাবি অন্য হাদিসে বারবার করে আল্লাহ নবী রিপিট করবেন এই কথাটি ওসাই হাবি ওসাই হাবি আমার সঙ্গী আমার সঙ্গী ফেরেস্তাদেরকে বলবেন আসতে দাও আসতে দাও হায়াকুলো তখন আল্লাহ বলবেন বা আল্লাহর ফেরেস্তারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা আদাক ফেরেস্তাগণ বলবেন অন্য হাদিসের স্পষ্ট ফেরেস্তাগণ জবাব দিবেন নবী করিম সাল্লাল্লাহু হাসরের মাঠে যে হে নবী নিশ্চয় আপনি জানেন না ইন্নাকা লাতাদরি আপনি জানেন না তাহলে কি বোঝা গেল যে নবী সাল্লাম আলেমুল গাইব নন নবী সাল্লাম এতেকালের পরে উম্মতের খোঁজ খবর রাখেন না কে ইমানের অবস্থায় থাকলো কে সিরিক করে কবর মাজার পূজা করে গেল পীর পূজা করে গেল কে বিরাট করে গেল কোনো খবর নবী সাল্লাম তার কবর থেকে উম্মতের রাখেন না আর বিরাটপন্থীরা আমাদের দেশে কি বলে যারা বেরেলবি কবর পূজারী তারা বলে নবী আলেমুল গাইব হাজির নাজির সব জায়গায় উপস্থিত এবং উম্মতের আমল পেশ করা হয় উম্মতের খোঁজ খবর আমার আমল আপনার আমল সবার আমল নাকি আল্লাহ নবীর সামনে পেশ করা হচ্ছে আর তিনি জানছেন যে আজকে জামান সাহেব আজকে জুমার দিনে কি আমল করলো মতিউর রহমান কি করলো অমক কি করলো আব্দুল খালেক কি করলো আল্লাহ নবীর সামনে পেশ করা হয় সব খবর আল্লাহ নবীকে আছে ওটা তো তবলিগীদের কাছে দিতে পারে ও তো বেরলবির কাছে যেতে হবে না দেওবন্দীদের কি দিতে পারে ও তো ইলিয়া সাহেব জাকারি সাহেব কি দিতে পারে জাকারি সাহেব নিজে বলছেন যে আমাদেরকে রুটি দিয়ে স্বপ্নে রুটি দিলে আল্লাহ নবীর মেহমান হইলাম যে ইয়ারাসুল আল্লাহ আপনার মসজিদে এসে মেহমান হয়েছে জাকারি সাহেবদের এক মুরব্বী শেখুল জাকারি সাহেব আর ইলিয়াস সাহেব তবলি জামাতের এক মুরব্বী দেবন্দীদের এক মুরব্বী মসজিদ নবীতে নাকি মেহমান হয়েছেন ওখানে গিয়ে আর মদিনার লোক গরিব মানুষ গরিবের যুগে সেই দারিদ্র আগের যুগে তো আর কে খাওয়াবে আল্লাহ নবী কি দরখাস্ত করি ইয়ার ইয়া আল্লাহ আপনার মেহমান হয়েছে আপনার মসজিদে এসছি দেখি আপনি কি খাওয়াইছেন আজকে তারপরে ঘুমিয়ে পড়েছে আর যেমনই ঘুম এসেছে নবী সাল্লাম এসে হাজির আর কি দেরি করতে পারেন মেহমান বলছে আপনার কাছে মেহমান হয়েছি আর আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি মেহমানের কেমন আতিথ্য করতেন তার জীবদ্দশা এখন কবর থেকে তিনি উঠে মেহমান নামাজি করছেন রুটি নিয়ে হাজির যে তুমি আমার মেহমান হয়েছো আর তুমি আমাকে জানিয়েছো আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি আজকে তোমার জন্য রুটি হাজির ওই স্বপ্নে রুটি খেতে শুরু করেছে অর্ধেক খাওয়া হয়েছে হঠাৎ ঘুম ভেঙে গেছে আমাদের ঘুম ভেঙে গেলে হা হুতাশ করি হাই রে বাড়ি গেলাম অনেকে যারা বিবি নতুন নতুন বিয়ে শাদী করে এসছেন আর বিবি দেশে আর স্বপ্নে দেখছেন যে বিবির কাছাকাছি গিয়েছেন এখন সালাম আলাইকুম সালাম দোয়া হয়েছে গল্প হয়নি আর ঘরে যেতে পারেনি ঘুম ভেঙে গেল আফসুস হতে লাগে হাই রে কি হলো রে দেখা সাক্ষাৎ হইলো না তাই না আফসুস হতে লাগে তবলিগি ভাইদের আফসোস নেই ওরা জেগে গেলেও ওই টেস্ট পায় জেগে গেলেও তারা বিবি পেতে পারে রুটি যখন পেতে পারে তো বিবি পেতে পারে না স্বপ্নে দেখছিল যে বিবির কাছে পৌঁছে গেছে সৌদি আরবে চাকরি করে বিবির কাছে পৌঁছে গেছে স্বপ্নে আর জেগে গেলেও তারা পেতে পারে সম্ভাবনা আছে কারণ কি তবে আছে এই রুটির ঘটনাটা দেখছি অর্ধেক রুটি হাতে আছে রুটি যে কেড়ে নিল তাও না মাসাল্লাহ তারপরে জেগে মুখটুক ধুয়ে মাসাল্লাহ রুটিও খেলো বাকি রুটিটাও খেলো তবে জামাতে ফাজাইল আমলে এই কিসা আছে তাহলে এর দ্বারা কি শিখানো হয়েছে যে আল্লাহ নবীর কাছে চাইলে শোনেন প্রথম কথা শুনলেন যে আর আল্লাহ আপনার মেহমান হয়েছে শুনে নিলেন তিনি তাহলে তিনি আলিমুল গাইব খোঁজ খবর রাখছেন মসজিদ নবীতে কি এলো না এলো আমার মেহমান এসছে খোঁজ খবর রাখছেন আলমুল গাইব শির এক এলমের শির আল্লাহর এলমে শরিক করে দিল নবী করিম সাল্লামকে তাহলে শুধু বেরলবিদের কথা আলমুল গাইব বলা উচিত না এই ঘটনা থেকে আপনি চিন্তা করুন যে এদের কাছেও আল্লাহ নবী আলমুল গাইব গাইবের খবর জানছেন তারা শুধু জানছেন আবার সাহায্য করতে পারছেন রুটি দিতেও পারছেন ক্ষুধার্তকে আর স্বপ্নের রুটি স্বপ্নেই যদি খেত তাও এক হইতো তারপরে জেগেও রুটি থেকে যাচ্ছে কি বরকতের রুটি এই হাদিস হাদিস মনে রাখবেন যারা আল্লাহর নবীকে আলেমুল গায়েব বলে হাজের নাজির বলে দুনিয়ার খোঁজ খবর তিনি রাখেন তাহলে তিনি হাসান হোসেনের খোঁজ খবর রাখছিলেন তাহলে খোঁজ খবর রেখে যদি রুটি দিতে পারেন তো হোসেনকে নিষেধ করতে পারেননি যে পেয়ারা নাতি তুমি যেও না কেন যাচ্ছ ওখানে গেলে সব গাদ্দার গুলি বসে আছে ইরাকি গাদ্দার বসে আছে তুমি যাবে রাতা রাতি সব এরা ওই ইবনে জিয়াদের সাথে হয়ে যাবে ইয়াজিদের সাথে হয়ে যাবে আর তোমার বায়াত এরা ভঙ্গ করে ফেলবে তোমাকে ডাকছে বস্তা ভরা চিঠি হাজার হাজার চিঠি দিয়ে যে আসেন আসেন আপনাকে কালিফাতুল মুসলিমের মানবো আমিরুল মমিন সব এরা মিথ্যুক এই কথাগুলি কেন জানিয়ে দিলেন না নবী করিম সাল্লাম জেনে শুনে পেরেও আমরা পারলে আপনার চেষ্টা করব না সাহায্য সহযোগিতা করার আমরা যদি গুনাগার হয়েও মানুষের আপ্রাণ সাহায্য করার চেষ্টা করি বাঁচানোর মানুষকে চেষ্টা করি তাহলে নবী করিম সাল্লাম কেন হাসান হোসেনকে বাঁচাবার চেষ্টা করলেন না গোটা বংশকে বাঁচাবার চেষ্টা করলেন না কি জুলুম অত্যাচার তাদের উপর হলো এছাড়াও বহু ঘটনা রয়েছে সাহাবাই কেরামের ইতিহাসে যেসব সমস্যার সমাধান করার জন্য নবী সাল্লাম কখনো তাদের না তারা ডেকেছেন আর না তিনি ছাড়া দিয়েছেন নিজে থেকে আর আজকাল এরা ডাকেও আর তাদের ডাকে সাড়াও দেয় আর না ডাকলেও নাকি চলে আসে সমস্যার সমাধান করতে নবী করিম সাল্লি সাল্লামকে ফেরেস তারা কি বলবে ইন্নাকাল্লা তাদরি নিশ্চয় আপনি জানেন না তাহলে যারা সহি আকিদার মানুষ আলে সুন্নতল জামাত নবী সাল্লামকে আলেমুল গাইব মনে করে না তাদেরকে কি বলে জানেন বেরেলবিরা কি বলে তাদেরকে বলে কাফের মোরতাদেরা নবী সাল্লামের সাথে বেয়াদবি করেছে সুতরাং এরা হলো মুরতাদ কাফের কুফুরির ফতোয়া দিয়ে রেখেছে ওয়াহাবি এরা ওয়াহাবি নাজদি কাফের এসব ফতোয়া দেওয়া আছে তাদের তাহলে এই ফতোয়ায় যদি হয় তাহলে ফেরেস্তাদের উপর কি ফতোয়া দিবে তারা ফেরেস্তারা মুসলমান ফেরেস্তারা তো বলছে ইন্নাকাল্লা হে নাবি আপনি জানেন না আর বেরেল বলছেন না তিনি সব জানেন তাহলে বোঝা গেল যে ফেরেস্তাদের উপরেই ওয়াহাবি হওয়ার ফতোয়া আর মোরতাদ হওয়ার ফতোয়া এই বেরেলবি দেবে ভারত বাংলাদেশের আহমদ রেজা খানের উম্মতরা ঈশ্বর সিনা যে ইমামুল মিল্লার যাকে বলছেন তার ফুতবা এটি ঈশ্বর সিনার পীর যাকে ইমামুল মিল্লাত বলেছে আহমদ রেজা খানকে জি সেই কথা বলেছে যে যারা বলবে নবী আলমুল গাইব নন তারা কাফের মোরতাদ ওয়াহাবি নজদি তার সাথে আরো কই লাগে ওয়াহাবির সাথে লাহাবিও লাগে ওয়াহাবি লাহাবি এই সব লাগায় যত পারে হ্যাঁ আল্লাহাবি ও আবুল হাবের সাথে লাগাইতে চেষ্টা করে লাহাবি ওয়াহাবিও আল্লাহাবিও তো তাহলে ফেরেশতারা কি আবার তাদের কাছে তাহলে ফেরেশতারা মুসলমান নাই ইন্নাকা লা তাদরি মা হাদাসু কামা কাল আল আব্দুস তারপরে যদি ফেরেশতাদের আকীদা তো ভুল থাকার সম্ভাবনা থাকে যদিও ভুল বলতে পারে তাহলে নবী সাল সাথে সাথে বলতেন কম্পাক্স তোমরা জানো না যে আমি সবকিছু জানি আলমুল গায়েব বেরুল আহমদ রেজা খান দেখো তাদের আকিদা দেখো আমাকে আলমুল গায়ে বলছে আর তোমরা ফেরেস না বেয়াদব কি করছে তোমরা ভাবি নাকি নবী সাল্লাম তো কমপক্ষে সংশোধন করে দেবেন নবী সাল্লাম আবার কিছু বলছেন না কাকুল বলছেন আমি তখন বলবো কামা কাল আব্দুল সালেহ নেক বান্দা অর্থাৎ ঈসা আলী ইসলাম যেমন বলেছিলেন অকুন্ত আলহিম শহীদ আম্মা আদুম দুমতু ফিহিম আল্লাহ যতদিন তাদের মাঝে আমি ছিলাম ততদিন আমি সাক্ষী ছিলাম ফালাম্মা তোয়াফাইতানি যখন তুমি আমাকে উঠিয়ে নিয়েছো অফার দিয়ে দিয়েছো কোনটা আন্তার বা আলিম তুমি আল্লাহ তুমি নেগাবান তুমি জানো কি করেছে তারা তার হিসাব তুমি নাও আমি কিছু বলতে পারবো না খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী হয়েছে তৃতীয়বাদে এর জবাব আমি দিতে পারবো না আল্লাহ নবী বলছেন আমিও এই বিদাতিদের সম্পর্কে এই কথাই বলবো যে আল্লাহ আমি আর কিছু বলতে পারবো না এই বেদাতিদের কথা এই মিলাদ করেছে আর সবাই বরাত করেছে আর নবীকে আলেমুল গেব হাজির নাজির বলেছে আর এই শির বিদাত করেছে কবর মাজার পূজা পীর পূজা করেছে পীরের মরিদ হয়েছে আল্লাহ এদের সম্পর্কে আমি জানি না আমার পরে কি করেছে আমি যতদিন ছিলাম ততদিনের আমি জিম্মেদারি নিতে পারবো তারপর আর কোনো দায়িত্ব নিতে পারবো না আল্লাহ যা ইচ্ছা তাই করো তাদের আল্লাহ এই ছিল ইসা আলি ইসলামের বক্তব্য যা কোরআন কারিম সুরায় মাহিদায় রয়েছে তারপরে আল্লাহ নবীকে বলা হবে ফায়োকাল ইয়াজালু মুরতাদ্দিন আলা আকাবহিম এরা সর্বদাই তাদের তারা পশ্চাৎপদে ছিল মুরতাদ্দিনা মানে তারা পিঠ ফিরিয়ে নিয়েছিল আলা আকাবহিম মানে উল্টো দিকে সোজা দিকে সুন্নতের দিকে না চলে ইসলামের দিকে না চলে তারা কোন দিকে চলেছিল কুফরির দিকে বিদাতের দিকে সিরকের দিকে কবর মাজার পূজার দিকে ব্যক্তি পূজার দিকে অন্ধ অনুসরণের দিকে এসব দিকে ফিরে গিয়েছিল এই যে ঘটনাটি ঘটবে এ সম্পর্কে আরো অতিরিক্ত জানা দরকার দুই শ্রেণীর মানুষ সম্পর্কে হবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা মুসলমান হয়েছিল তারপরে মুরতাদ হয়ে গেছিল তাদের সম্পর্কে যেমন মুরতাদ দিনে বলা হয়েছে নবী সাহায্য জামানায় তারা ইসলাম কবুল করেছিল কিন্তু আউ বাকার জামানায় গিয়ে জাকাত অস্বীকার করেছিল বা তারপরে গিয়ে মোসাইলমা কাজদাব যখন মৃত্যুক নবতী দাবি করলো তার অনুসারী হয়ে গেছিল কিছু লোকেরা এরকম হয়েছিল তো তাদের সম্পর্কে নবীলাম বলবেন আর এক শ্রেণীর লোক হচ্ছে যত বিদাতপন্থী যত বিদাতপন্থী সে আটরসি হোক আর মাইজভান্ডারি হোক আর ফুরফুরাই হোক আর যে কোনো তরিকায় হোক সর্ষেনায় হোক আচরমনায় হোক যত বিদাতি তরিকাতে লোকের আছে তাদের সম্পর্কে এই হাদিস যে ইন্নাকাল্লাহাদি মা আহাদাসু বাদা নতুন নতুন কাজ কি করেছে হে নাবি আপনি জানেন না আপনার পরে মা আহাদাসু হাদাসা মানে কি নতুন কাজ করা নবী সাল কি বলেছেন বিদাত সম্পর্কে মান আহাদাসা ফি আমরে না হাজা আমাদের দিনের ব্যাপারে যে ব্যক্তি নতুন কোন কাজ করবে আর এখানে ওই আহাদাসু আছে তাই না তাহলে বিদাত পন্থী হতে সামিল তাহলে যারা নতুন নতুন বিদাতি কাজ শুরু করলো তাদের সম্পর্কে নবী সাল্লামকে এই বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে যে হাউজে কসার এদেরকে যেতে দেওয়া হবে না তাড়িয়ে দেওয়া হবে আর বলা আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কাজ করেছে আর একটি হাদিসে রয়েছে যে নবী সাল্লাম তখন বলবেন ফাসৌকান সোহকান লেমান বদ্দালা দিনই দূরে তাড়িয়ে দাও দূর হয়ে যাক দূর হয়ে যাক যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে আরেকটি হাদিসের রেওয়ায়তে শব্দের পার্থক্যের সাথে রয়েছে সোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি আমার পরে যারা আমার দিনকে বিকৃত করে দিয়েছে বদলিয়ে দিয়েছে তারা দূরে হয়ে যাক দূরে হয়ে যাক সরিয়ে দাও তাদেরকে তাড়িয়ে দাও তাহলে দেখেন বিদ্যার্থীদের কি অবস্থা হবে হাসরের মাঠে হাদিস আর কয়েকটি বাকি আছে তোমাদেরকে একত্রিত করা হবে হাসর করা হবে মানে কেমতের মাঠে তোমাদেরকে জমা করা হবে হফাতান খালি পায়ে হাফির জমা খালি পায়ে অরাতান উলঙ্গ অবস্থায় গোরলান খাতনাবিহীন আর একটা আর একটি শব্দ এসেছিল না দেখে মশাতন পায়ে হেঁটে তাই পাঁচ হাজার ব্যাপারটি বলেছি যে কিছু লোক আছে যারা সবাধি আসবে কালাত আয়েশা রবি আল্লাহ আনহা যখন নবী হাসান এই কথা বললেন যে এইভাবে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে সবাই হাজির হবে আল্লাহ আকবর নারী পুরুষ বললেন কোটি কোটি অসংখ্য আজকের একটা যুগে শুধু কোটি কোটি মানুষ কত কোটি মানুষ তাহলে আদম আলাই সালাম থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে কেমন পর্যন্ত কত মানুষ আর সব হাজির হচ্ছে একই ময়দানে বিচার দিবস আল্লাহ আকবর আর সবাই উলঙ্গ অবস্থায় মা ইসরাদ আল্লাহ আনহাকে কেমন লাগলো যেন তারা তো মানুষ তারাকে তো হাজির হইতে হবে কেমন কথা কালাত আয়েশা রবি আল্লাহ আনহার আয়েশা রবি আল্লাহ তালানহা বললেন সকল তো ইয়ারসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আর রিজাল ওয়ান্নিসাও অসংখ্য পুরুষ আর অসংখ্য মানুষ ধরো বাঘ হেলা বাঘ এ অবস্থায় হাজির হবে আর একে অপরের দিকে তাকাবে এই দৃশ্য কি ভালো দৃশ্য কেমন লাগছে কথা তাকাতে থাকবে পুরুষ লোক উলঙ্গ মহিলা উলঙ্গ একে অপরের দিকে তাকাতে থাকবে আর হাসর মাঠে হাজির হবে নবী করিম কি বললেন ফাঁকা আলা অন্য হাদিস ইয়া আয়েশা তো হে আয়েশা আল আমরো আসাদ্দ মিন আর একটি রিওয়ায়েতে শব্দের পার্থক্য সাথে আছে আল আমরো আসাদ্দ মিন আইয়ান যারা বাদ হে আয়েশা শুনে রেখো যে তখনকার অবস্থা আমর মানে এখানে অবস্থা কেমতের মাঠের যে ভয়ঙ্কর অবস্থা যে আজাদের অবস্থা মানুষের ভীতির অবস্থা আসাদ্দমিন আইহিম মাহমদ আলিকা এর চাইতে কঠিন যে এদিকে তাদের ভুরুক্ষেপ হবে খেয়াল হবে যে কে কি অবস্থা আছে হোঁস হারা মানুষের হোঁস দিশা থাকবে না নিজের নিয়ে এত ব্যস্ত থাকবে হাই হাই হাই হাই হাহাকার অবস্থা কি হবে আমার কি হবে মানুষ যখন এইরকম হয়ে যায় তো দুনিয়ার ক্ষেত্রে ভুলে যায় বাড়িতে যদি আগুন লেগে যায় তো গুরুত্বপূর্ণ জিনিসটা নিতে ভুলে গেছে দুটো একটা কথা মনে আছে যে আমার টাকার বাক্সটা আছে ওইটা নেই কিন্তু আপনার ছেলে হয়তো ঘুমিয়ে আছে ছেড়ে ছেলে এরকম বহু ঘটনা ঘটেছে তাহলে সামান্য বাড়িতে একটু আগুন লাগলে যদি এইরকম হতভম্ব হয়ে কোনো হোস দিশা নেই কোনো হোস দিশা নেই টাকা নিয়েছেন গয়নার বক্সটা নিতে ভুলে গেছে ছেলে ঘুমিয়ে আছে ছেলেকে নিতে ভুলে গেছে পুরে সানা হয়ে গেছে ঘন্টা হয়ে গেছে বহু ঘটনা এরকম ঘটেছে যখন খড়ের বাড়ি ছিল এককালে আর বাতাসে বৈশাখ জ্যোষ্ঠী মাসে এক গ্রামের এক কিনারে আগুন লেগে গেলে আগুন হঠাৎ করে উড়ে গ্রামের ওই পাশে পৌঁছে গেছে গোটা গ্রাম যেখানে সেখানে আগুন এক বাড়ির আগুন গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে শুনেছেন দেখেছেন না দেখেননি তো আজকাল যে বিদ্যুতের আগুন এতেই কি কম হচ্ছে নাকি মানুষ হতভাবে নিজেকে বাঁচাও ধোঁয়ার মধ্যে আর হোস দিশা নেই ধোঁয়াই হয়েছে ধোঁয়া তার হোস দিশা নেই ও যা কিছু নিতে পেরেছে নিয়ে নিজের কাপড় চোপড় নিয়ে হয়তো বেরিয়ে গেছে তার ছেলেই থেকে গেছে মেয়ে থেকে গেছে স্বামী বেরিয়ে পালিয়ে গেছে স্ত্রীর কথা খেয়াল নেই যদি দুনিয়াতে এরকম অবস্থা হয়ে যায় তাহলে হাসরের মাঠে কি অবস্থা হবে যখন জাহান্নাম সামনে জাহান্নাম সামনে কি অবস্থা হবে তাই বলছেন যে আয়সা তুমি এই চিন্তাই করো না তখন এই হোঁস দিশেই থাকবে না যে কে কি অবস্থা আছে শরীরে কাপড় আছে কি না আছে কে উলঙ্গ আছে না আছে ওদিকে খেয়ালই যাবে না কারো খেয়াল যাবে না এর চাইতে কঠোর অবস্থা থাকবে তা নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবে মানুষ এ হচ্ছে কিয়ামতের দিনের অবস্থা তারপরের হাদিসে রয়েছে জান্নাতিদের সংখ্যা সম্পর্কে এই উম্মতের লোক বেশি বেশি জান্নাতি হবে নিঃসন্দেহ নবী করিমসাল্লামের উম্মত এই উম্মত হচ্ছে খৈরা উম্মা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনতুম খৈরা উম্মা ওকাজালিক জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা মধ্যপন্থী উম্মত সুতরাং এই উম্মতে পাপ থাকলেও এদের সংখ্যা জান্নাতির বেশি হবে এদের মধ্যে থেকেও জাহান্নামি হবে কিন্তু জান্নাতিদের সংখ্যা মুসা আলি ইসলামের উম্মতের তুলনায় ঈসা আলি ইসলামের উম্মতের তুলনায় নু আলি ইসলামের উম্মতের তুলনায় ইব্রাহিম আলি ইসলামের উম্মতের তুলনায় অন্যান্য আম্বিয়া কিরামের উম্মতের তুলনায় উম্মতে মোহাম্মদিয়া আল্লাহ সাহেব আফজল সালাত তসলিম তাদের সংখ্যা বেশি হবে তো এই ক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে একটি হাদিস কত ভাগ হবে এই উম্মতের বলছেন কন্যা মান নবী সাল্লাম আবদুল্লাহ বলছেন যখন কোন হাদিসে মহাদেসিনদের কিন্তু পরিভাষা ইস্তিলা যখন আবদুল্লাহ শুধু বলা হবে তখন আব্দুল মসুদ ধরতে হবে কারণ সাহাবেকরামদের মধ্যে অনেক আবদুল্লাহ ছিলেন আব্দুল মসুদ ছিলেন আবদুল্লাহ বিন ওমর ছিলেন আবদুল্লাহ বিন আব্বাস ছিলেন আবদুল্লাহ বিন আমরি বিন আস ছিলেন জি বিশেষ করে এই চারজন তো প্রসিদ্ধ অনেক রেওয়াজ করেছেন চারজন যখন আবদুল্লাহ থাকবে তখন ধরে নিতে হবে মহাদেসিনরা এই পরিভাষা তাদের কিতাব বলে দিয়েছেন আবদুল্লাহ বিন মসুদ বলছেন যে আমরা ছিলাম নবী সালামের সাথে একটি কুব্বাতিন একটি তাম্বুতে কুব্বা বলা হয় তাম্বুকে খাইমা বলে তাম্বুকে খাইমা কাপড়ের তাম্বুকে বলে আর কুব্বা বলা হয় চামড়া দিয়ে তারা ছোট্ট ধরনের তাম্বু তৈরি করতো হ্যাঁ ফাঁকা বললেন নবী সাল্লাম আতারও যাও না আনতা কোন রোগ যান না তোমরা কি এতে সন্তুষ্ট আছো আতারও যাও না তোমরা কি এতে রাজি আছো যে তোমরা জান্নাতের চার ভাগের এক ভাগ হবে রোব আহলিল জান্না রোব মানে চার ভাগের এক ভাগ আরবা মানে চার আর রাবে মানে চতুর্থ আর রোব মানে চার ভাগের এক ভাগ একের চার রোব আহলিল জান্না হওয়াতে তোমরা রাজি আছো সন্তুষ্ট আছো যে তোমাদের যদি আল্লাহ গোটা আদম আলী সালাম থেকে শুরু যত উম্মত আছে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে চার ভাগের এক ভাগ মুসলিম নাবি সাল্লামের উম্মত এতে রাজি আছো তোমরা কল্যাণ নাম আর কি চাই এত সংখ্যার মধ্যে আমরা হচ্ছে চার ভাগের এক ভাগ আর বাকি সব সবাই মিলে তিন তিন ভাগ তারা অনেক বেশি আমরা বললাম নাম আমরা বললাম হ্যাঁ অবশ্যই রাজি আছি যান না আচ্ছা বলো তোমরা কি রাজি আছো সন্তুষ্ট আছো এর ওপর যে তোমরা যে জান্নাতে জান্নাতিদের তিন ভাগের এক ভাগ হয়ে যাও আল্লাহ সারা বিশ্বের মানুষকে যত মানুষ এসেছে আসবে সমস্ত মানুষকে তিন ভাগ করে এক ভাগ শুধু এই উন্মতের জান্নাতি আর বাকি যত জান্নাতে যায় ওরা দুধ হবে এতে রাজি আছো করলাম না আমরা বললাম হ্যাঁ অবশ্যই রাজি আল্লাহ যত দিবেন ততই ভালো রাজি আছি কাল বলছেন আতার দাওনা আনতা কোন সাঁতার আহলি যান না কোন কোন রেওয়াজটা এটা আছে যে রেওয়াজটা হয়তো ওতে নেই অথবা টাইপের ভুল হইতে পারে তোমরা কি এর ওপর রাজি আছো সন্তুষ্ট আছো যে আনতা কোন সাঁতার আহলি যান না সাঁতার মানে নিস আপনাদের ওখানে নিঃস্ব শব্দটি আছে আগে গিয়ে তোমরা জান্নাতিদের অর্ধেক হবে এতে রাজি আছো সারা দুনিয়ার মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করবেন হাফ হাফ করে আর আধা জান্নাতি হবে এই উম্মতের মুসলিম আর আধা জান্নাতি হবে তাতে সমস্ত উম্মত শরীফ আদম আলি সালামের ছেলে মেয়েদের থেকে শুরু করে নু আলি সালামের জামানার লোক ইব্রাহিম আলি সালামের জামানার লোক হুদ জামানার লোক সালে আলি সালামের জামানার লোক যত আম্বিয়াকের আছেন তাদের উম্মত আচ্ছা সমস্ত থেকে আধা আর শুধু এই উম্মতের আধা জান্নাতি কল্যাণ নাম আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ খুশির খবর যার হাতে মোহাম্মদ মানে যার হাতে আল্লাহর হাত আছে না নেই এরকম কত হাদিস যে আছে যে হাদিসগুলোতে নবী সাল্লাম এইভাবে কসম করেছেন শপথ করেছেন পল্লেজি নাফসি বেয়াদেহি সেই সত্তার কসম করে বলি শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে বা মোহাম্মদের প্রাণ রয়েছে ওল্লেজি নফসি বেয়াদি কথা বলেছেন ওল্লেজি নফসু মোহাম্মদিন বেয়াদি বলেছেন বেয়াদিহি মানে আল্লাহর হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর মতো যার হাত আছে তার আকার আছে না নিরাকার অবশ্যই আকার হাত আছে তখন আকার আছে কিন্তু আল্লাহর আকার আমরা জানি না কেমন তা জানি না কেফিয়ার ধরন জানি না দুনিয়ার অনেক মাখলুক আছে তাদের আকার জানি না আমরা এখন পর্যন্ত অনেক পানির মধ্যে প্রাণী আছে সেসবের কথা শুনে থাকি আকার জানি না কেমন আকার তাহলে দুনিয়ার প্রাণীরই যদি আকার আমরা না জানি তাহলে খালেকের আকার কেমন করে জানবো অসম্ভব কথা আল্লাহ জানাননি জিন্দের আকার জানি না ফেরিস্তার আকার জানি না ভালো কথা বলছেন তারপরে নবীলাম বলছেন আরজু আমি আল্লাহর কাছে আশা করি আন্তা কোন সাতরা আহলিল জান্নাহ আল্লাহর কাছে আমি আশাবাদী যে তোমরা জান্নাতিদের অর্ধেক হবে মানে আর তহুর ও শাতরুল ইমান হাদিস আছে না পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা অজু আর গোসল অজু গোসল ঠিক না তাকে তো অর্ধেক ইমানই নেই তার মানে আপনার নামাজি কবুল হবে না গেল আসলই নেই না বিনা অজুতে আর ফরজ গোসল হয়ে আছে আর নামাজ পড়ে নিলেন আপনার এবার নামাজ কবুল হবে না আপনার তফ কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার ওমরা কবুল হবে না কারণ হজ ওমরার জন্য তহ জরুরি আর ফরজ আর তফের জন্য অজুর তাহার শর্ত আমি আশা করি যে তোমরা জান্নাতিদের অর্ধেক হবে অজালেকা আর মনে রেখো যে আন্নাল জান্নাত লায়ত কুলুহা ইল্লা নাফসুল মুসলিমা জান্নাতে মুসলিম ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না জান্নাতে মুসলিম ছাড়া আর কেউ প্রবেশ করবে না নাস্তিকদের জন্য সেকুলার ইজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী কাফের এরা আসলে কাফের কিন্তু ধর্ম নিরপেক্ষ তাদের বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাই মানে কুপুরি যারা বলছে সবগুলি ধর্ম সমান ধর্ম মনের ব্যাপার সব ধর্ম সমান সব ধর্ম দিয়ে আল্লাহকে পাওয়া যায় তাদেরকে এই হাদিস শুনিয়ে দেন লায়াত মুসলিমা জান্নাতে মুসলিম নাচ ছাড়া মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যেতে পারবে না মুসলিমকে কবর সিজা করে মুসলিম থাকে শুধু দাড়ি রেখে মুসলিম হয় টুপি লাগালে মুসলিম হয় তাহলে মুসলিমকে তাও আপনাকে জানতে হবে সেজদা করতে আছে মুসলিম নামাজ পড়ে না বেনামাজি বলছে আমার বাপ দাদা চোদ্দ পিড়ি কতদিন থেকে যে মুসলিম আমরা দেখি আসছি এরকম আমরা মুসলিম সব মুসলিম হাজি গাজি সব আপনারা মুসলিম না বেনামাজি মুসলিম নয় তো মুসলিম না মুসলিম ব্যক্তি শুধু জান্নাত যাবে আর মুশরিকদের তুলনায় তোমাদের উদাহরণ হচ্ছে কালো গরুর গায়ে সাদা চুলের মতো সাদা লোমের মতো কালো গরুর গায়ে সাদা চুলের মতো বা লোমের মতো কি অর্থ হইল একটা গরু আসলে কি কোন রঙের কালো রং তার মানে, মানে গোটা শরীরে তার হাত পা মুখ সবকিছু দেহ বডি সব হচ্ছে কালো তার মধ্যে সাদা লোম আছে একটি দুটি হয়তো সারা একটি বলা হয়েছে যখন সারাতন বলা হয়েছে একটি ঠিক না তাহলে একটি যদি সাদা চুল থাকে আর কতটি লোম আছে তাহলে কতটি চুল আছে একটা গরুর গায়ে সবগুলি কালো তো যতগুলি কালো আছে ওগুলো ধরে নেওয়া যেগুলো মুশরেক সব এত পার্সেন্টেজ মুশরেকদের আর তাদের মধ্যে মুসলিম হবে মাত্র একজন তাহলে কোটি কোটি লোকের মধ্যে একজন হয়তো মুসলিম গরুর গায়ে কথা বলতে পারে না যে এক হাজারটা একটা যদি সাদা চুল থাকে আর বাকিগুলি কালো থাকে তো কথা বলতে পারবে যে এক হাজারটা কালো আর একটি এরকম বলবেন বরং আপনাকে কোথায় যেতে হবে সঙ্গীত লক্ষ্যের উপরে যেতে হবে কথিত হইতে যেতে হবে অথবা বর্ণনাকারী সন্দেহ এইভাবে বলেছেন কালো চুল ফিজিলদি মানে হচ্ছে বলদ গরু গরু তো আবার গাভীকে সামিল তাই না সাউর বলে বলদকে বলদকে বা ষাঁড়কে সাউর বলে তো সাউরিল আহমার লাল গরু লাল বলদ লাল ষাঁড় বা লাল বলদের গায়ে একটি কি রয়েছে আশারাতুল সৌদা কালো লোম রয়েছে তো ওই রকম তোমাদের উদাহরণ যে তোমরা একটি কালো লোমের মতো আর বাকি গোটা গরুর শরীরে বডিতে লোম আছে সব হচ্ছে লাল আহমদ দেখাতে চেয়েছেন নবী করিম সাল্লাহাম যে কাফেরদের সংখ্যা মুশ্রিকের সংখ্যা বেদিনের সংখ্যা জাহান্নামীদের সংখ্যা এত বেশি এত বেশি লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি জান্নাতি একজন মমিন সর্বপ্রথম ডাকা হবে কিয়ামতের দিন আদম আলাইহিস সর্বপ্রথম আদম ডাকা হবে আল্লাহ ডাকবেন ডাকা হবে মানে আল্লাহ ডাকবেন ফাতারা আযুরিয়া তহু আদম আলাইহিস সালামকে এমন এক স্থানে ডাকা হবে যে সমস্ত আওলাদ তার মানে কিয়ামত পর্যন্ত মানুষ সব আওলাদ আদম আলি সালামের সমস্ত আদম আলি সাল্লাম আওলাদ মানুষ দেখতে পাবে পিতা আদমকে কালো বলা হবে লোকজনকে লোকজন অনেকেই দেখেনি আদম আলি সাল্লাম তার যুগের লোক ছাড়া অন্যরা দেখেনি তো ফাইও কালো বলা হবে লোকজনকে হাজা আবু কুম আদম এ হচ্ছে তোমাদের পিতা আদম তোমাদের পিতা তোমাদের বাবা আদম ফায়াকুলু তখন আদম আলি সাল্লাম বলবেন এখানে সংক্ষেপ করা হয়েছে অন্য হাদিসে রয়েছে সেই বোখারি হাদিসে রয়েছে মিসকাতের হাদিসে নকল করা হয়েছে ইয়া আদম আখরিজ বাসান্নার ইয়া আদম আল্লাহ ডাক তখন আদম লব্বাইক সাদাইক ইয়া হে রব হাজির হাজির আল্লাহ তোমার হাজির সাদাইক তোমার দরবারে হাজির লব্বাইক সাদাইক এই যে ফায়াকুল লব্বাইক সাদাইক আল্লাহর ডাকে বলবেন আদম আলাইহিস সালাম ফায়াকুল তখন আল্লাহ বলবেন আখরিজ বাসা জাহান্নামা মিন জুরিয়াতিক এখানে এই শব্দে আছে ওই হাদিসটিতে বোখারি যে হাদিসটি আমরা মুখস্থ করেছিলাম ছাত্র জীবনে আখরিজ বাসান্নার জাহান নামের দল বের করে দাও তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান নামের দল বের করে দাও বাসান্নার এখানে বলা হয়েছে আখরেজ বাসা জাহান্নাম জাহান্নামের দল ওখানে বাসান্নার আছে বাসা জাহান্নাম আছে একই কথায় মিনজুরিয়া তোমার আওলাদ সন্তানদের মধ্যে থেকে অর্থাৎ মানব জাতির মধ্যে থেকে জাহান নামী দলকে বের করে দাও আদম আলাইসালাম বলা হবে যে আলাদা করে দাও যে কে তোমার আওলাদের মধ্যে জাহান নামী জাহান নামীদের বের করে দাও হ্যাঁ তখন আদম আলাইসালাম বলে ইয়ার অব্বে কাম উখরিজু কত লোককে বের করে দেবো আমি তো জানি না যে কতজনকে বের করতে হবে কাকে কাকে বের করতে হবে কারা জাহান নামি তখন আল্লাহ পাক বলবেন আখরেজ মিনকুল্লে মেহাতিন তিস আতম বের করো প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে এর দুই হাদিস পরে ওই হাদিসটি আসছে যাতে আছে যে এক হাজারের মধ্যে নশো নিরানব্বই জন বের করে দাও আর দুই হাদিসের সমন্বয় কি তাও ইনশাল্লাহ তখন বয়ান করব হাদিসতে পড়েনি তারপরে হাফেজ ইন হাজার রহমতুল্লাহ অনেকগুলি সমন্বয় বয়ান করেছেন তসবির বয়ান করেছেন সেগুলি ইনশাআল্লাহ তালা বয়ান করা যাবে সেসব সমন্বয়ের মধ্যে একটি হচ্ছে যে এখানে নির্ধারিত সংখ্যা বোঝানো উদ্দেশ্য ছিল না বোঝানো উদ্দেশ্য ছিল অসংখ্য অসংখ্য জাহান্নামি আর অল্প জান্নাতি এটি একটি আর কেউ কেউ আর কিছু বলেছেন যে এই উম্মত থেকে এই উম্মত থেকে জাহান্নামি এটি একটি মনে রাখবেন এটা বলবেন দুটো এখন বলিয়ে দিলাম বলি পরে বলবো এই উম্মত থেকে সব করা নিরানব্বই জন জাহান্নামী উম্মতে মোহাম্মদী থেকে একজন জান্নাতি আর আদম আলি ইসলাম থেকে শুরু করে যতগুলি উম্মত এসেছে আর যত জাতি পৃথিবীতে আছে অন্যান্য বৌদ্ধ আছে হিন্দু আছে এই সব মিলে আগের যুগের উম্মত তো আছে আগের যুগের উম্মত তো জান্নাতি জাহান্নামি এখন নাই বলেন বৌদ্ধ সমস্ত জাহান্নামি কারণ কাফের হিন্দু সমস্ত কাফের ইয়াহুদি তারা সব কাফের সুতরাং সব জাহান্নামি ঠিক না কিন্তু আগের উম্মতগুলি তখন তো ভালোও ছিল আর খারাপও ছিল ইসা আলি সাল্লামের অনুসারী যারা সত্য অনুসারী খ্রিস্টানরা আজকালকার খ্রিস্টানরা নয় কিন্তু সত্য অনুসারী যতদিন মধ্যে তৃতীয়বাদ আসেনি ততদিন মধ্যে সৎ লোক ছিল অসত লোক ছিল তাহলে এইভাবে সমন্বয় এও করা হয়েছে যে এই উম্মতে মোহাম্মদ মোহাম্মদিয়ার শতকরা নিরানব্বই জন জাহান্নামী আর অন্যান্য উম্মত সবকে মিলিয়ে তখন কত হবে হাজারে একজন জান্নাতি নশো নিরানব্বই জন জাহান্নামী বুঝতে পারছেন আর এই কথাটি বোঝানো হয়েছে আগের হাদিসটিতে যে আমরাই অর্ধেক জান্নাতি হব আর বাকি সবাই মিলে অর্ধেক হবে তাই না তো এই কথাটিও যুক্তিযুক্ত আল্লাহ আলম সকাল ইয়া রসুল আল্লাহ সাহাবার বলে হি আল্লাহ রসুল যদি শতকরা নিরানব্বই জন জাহান নামে চলে যায় এদা যা মিন্না মিন করলে এই যে মিন্না বলা হয়েছে এই আমাদের মধ্য থেকে তাহলে এর থেকে বোঝা গেল এই উম্মত থেকে নিরানব্বই জন এখান থেকে এই সমন্বয়টি করা হয়েছে যখন আমাদের মধ্যে থেকে নেওয়া হবে মিনকুল্লে মিয়া প্রত্যেক একশোতে নিরানব্বই জনকে জাহান্নামের জন্য তাহলে আমাদের মধ্যে কে আর জান্নাতি থাকবে তাহলে আমরা এখানে যদি পঞ্চাশ জন থাকি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সবাই জান্নাতি আল্লাহর কাছে আশা করছি একিনের সাথে ইনশাল্লাহ আল্লাহর কাছে দুয়ার জন্য ইনশাল্লাহ কারণ কেউ জানে না একিনের সাথে যে তার কি অবস্থা হবে বা ভাইদের কি অবস্থা হবে কেউ কিছুই বলতে পারবে না আল্লাহর কসম করে বলেছি আমি জানি না আমি জানি না ওয়ানা রসুল্লাহ আমি আল্লাহ রসুল মোহাম্মদ বলছি যে আমার সাথে আল্লাহ কি করবেন আমার সাথে আল্লাহ কি করবেন আমি জানি না মানুষের অন্তরে কখন বক্রতা চলে আসে সারা জীবন ভালো কাজ করতে করতে ইবলিসের মতো শেষখানে সিঁড়ি কুহুরি করে আর পাপ করে মরে গেল অনেক লোক সারা জীবন সততায় থাকলো থাকতে থাকতে শেষ জীবনে জেনা করে মরে গেল শেষ জীবনে এমন জমি জায়গা নিয়ে এমন লোভ লালসা হইলো ছেলে মেয়েদের জন্য ভিটে মাটি নিয়ে লড়াই করতে গিয়ে মার্ডার করে মরে গেল সারা জীবন সব কাজ ভালো কাজ করে নামাজ রোজা করে শেষ খানে খুনি হয়ে মারা গেল খুন করে মারা গেল তাহলে কি অবস্থা বলুন দেখি বলা যাবে না যে মানুষের কি অবস্থা হবে ইন্নামাল আমাল অবিল খাওয়াতিন শেষ আমল পর্যন্ত ভালো আমল হয়ে যেতে হবে তাহলে আশা করা যায় আল্লাহর কাছে যে ভালো অবস্থায় মারা গেছে তখন ইনশাআল্লাহ জান্নাত আল্লাহ আলম তো তাহলে আমাদের মধ্যে আর বাকি কি থাকবে সবই তো চলে গেল যার নামে কাল নবীলাম বলছেন ইন্না উম্মতি আসওয়াদ আমার উম্মত অন্যান্য উম্মতের মাঝে কিয়ামতের মাঠে কেমন হবে কাশা আরাতিল বায়গা একটি সাদা চুলের মতো ফিস্তাউরিল আসওয়াদ কালো বলদ বা কালো ষাঁড়ের গায়ে কিয়ামতের মাঠে আমার উম্মত কেমন মনে হবে অসংখ্য অন্যান্য উম্মতের মধ্যে কোটি কোটির মধ্যে একটি আমার উম্মত আর ওই উম্মত থেকে বেশিরভাগ জাহান নামে যাবে সব সাল্লাহ মোহাম্মদ